এই মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা এই মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা দরবারে মদিনা যাব গুলজারে মদিনা দরবার মদিনা যাব গুলজার মদিনা এই মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা এই মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা দরবার মদিনা যাব গুলজার মদিনা দরবার মদিনা যাব গুলজার মদিনা ওই পথের ধুলো সুরমা করে মাখবে আমার চোখ ওই চৌকাঠ পড়ে মিটবে আমার মনের যত দুঃখ ওই পথের ধুলো সুরমা করে মাখবে আমার চোখ ওই চৌকাঠ পড়ে মিটবে আমার মনের যত দুঃখ আমি থাকবো পড়ে জনম ভরে এই তো কামনা থাকবো পরে জনম ভরে এই তো কামনা দরবার মদিনা যাব গুলজার মদিনা দরবার মদিনা যাব গুলজার মদিনা এই মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা এই মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা দরবার মদিনা যাব গুলজার মদিনা দরবার মদিনা যাব গুলজার মদিনা ও মন সাজে সকাল সাজে কে ভাই তুমি যাও ও মুসাফির ভাই রে আমায় সঙ্গে করে না ও মন সাজে সকাল সাজে কে ভাই তুমি যাও ও মুসাফির ভাই রে আমায় সঙ্গে করে না বলো কোন সে সুদূর প্রান্তে আমার সোনার মদিনা কোন সে সুদূর প্রান্তে আমার সোনার মদিনা দরবার মদিনা যাব গুলজার মদিনা দরবার মদিনা যাব গুলজার মদিনা এই মনের কোণে খুব যতনে ঘনায় বাসনা এই মনের কোনে খুব যতনে ঘনায় বাসনা দরবার মদিনা যাব গুলজার মদিনা দরবার মদিনা যাব গুলজার মদিনা মন পাখিটার ছটফটানি বাড়ে দিন ও ভাগারে জীবন কেমন লাগে অর্থহীন মন পাখিটার ছটফটানি বাড়ে নিশিদিন ও ভাগারে জীবন কেমন লাগে অর্থহীন এই বেগানা মন চায় যেতে তার আসল ঠিকানা বেগানা মন চায় যেতে তার আসল ঠিকানা দরবারে মদিনা যাব গুলজারে মদিনা দরবারে মদিনা যাব গুলজারে মদিনা এই মনের কোনে খুব যতনে ঘনায় বাসনা এই মনের কোনে খুব যতনে ঘনায় বাসনা দরবার মদিনা যাব গুলজার মদিনা দরবার মদিনা যাব গুলজার মদিনা এই মনের কোনে খুব যতনে ঘনায় বাসনা দরবার মদিনা যাব গুলজার মদিনা دربار مدینہ جاب گلزار مدینہ دربار مدینہ جاب گلزار مدینہ